আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওবাদ প্রিয় দর্শক রমাদানের তিরিশ আসরের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজও আমরা একটি বিষয় বাছাই করেছি বিষয়টি হল আদাবন নফস অর্থাৎ নফসের শিষ্টাচার ও রমাদন নফসের শিষ্টাচার ও রমাদন নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ আসলে আদব কাকে বলে নিজের নফসকে কিভাবে শিষ্টাচারী বানানো যায় তাকে কিভাবে পরিশীলিত পরিমার্জিত করা যায় অসুন্দরগুলো দূর করে তাকে কিভাবে সুন্দর বানানো যায় এক কথায় আমরা সেই প্রক্রিয়াটি বলতে পারি সেটা হল বেআল হালাল অতর্কিল হারম নফসকে মানুষ নিজকে শিষ্টাচার বা শিষ্টাচারী বানাতে পারে হালালগুলো গ্রহণের মাধ্যমে আর হারামগুলো বর্জনের মাধ্যমে যে হালালগুলো গ্রহণ করল সে নিজের নফসকে নিজের সত্তাকে নিজেকে আদব শিক্ষা দিল সে শিষ্ট হল দুষ্ট হল না তেমনিভাবে যে হারামগুলো বর্জন করল অবৈধগুলো বর্জন করার উপরে নিজেকে প্রশিক্ষণ দিল ট্রেনিং দিল সে একজন শিষ্টাচারী মানুষ হল আদবশীল হল সে শরিয়ার আদবে নিজেকে সুসজ্জিত করল আর যে ব্যক্তি হালাল হালালের সীমানায় থাকল না হালালের সীমানা অতিক্রম করে হারামে ঢুকে পড়ল সে নিজের নফসকে শিষ্টাচার শিক্ষা দিল না দুষ্টাচার শিক্ষা দিল সে আদবশীল হলো না সে আদব হলো যে হারাম কাজ করে সেই প্রকৃত বেআদব অবৈধ কাজে যে নিজেকে জড়িয়ে ফেলে তার কোনো আদব নেই তার মধ্যে কোনো মার্জিত ভাব নেই নিজেকে আবর্জনা মুক্ত করে পরিচ্ছন্ন করে বড় মানুষ হিসেবে গড়ে তোলার কোনো উদ্যোগ মনোবৃত্তি তার নাই আসুন প্রিয় দর্শক আজকে আমরা আদাবুন নফস নফসের শিষ্টাচার কিভাবে আমরা রমাদান থেকে শিখব সেই বিষয়ে কথা বলবো আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন প্রধানত তার হৃদয় দুটো চোখ দুটো কান তার জিওবা তার পেট তার লজ্জাস্থান এবং তার দুহাত দুপা তার এগুলি প্রধান অঙ্গ এগুলোকে কিভাবে শরিয়ার মাধ্যমে আমরা আদব শিক্ষা দিতে পারি সেই চেষ্টাটা রমাদানই সবচেয়ে বেশি করার সুযোগ রয়েছে আমাদের সামনে একটা বাস পাখিকে যেমন কিভাবে সে তার মালিকের অর্ডার বহন করবে তার সংকেত বুঝবে কিভাবে শিকার করবে শিকার করে মালিকের কাছে নিয়ে আনবে আসবে একটা জঙ্গলের বাস পাখিকে মানুষ প্রশিক্ষিত করে কি সুন্দরে নিজের অনুগত বানিয়ে নেয় সে তো অনুগত ছিল না অবাধ্য ছিল মানুষ থেকে বহু দূরে তার অবস্থান করার কথা ছিল কিন্তু মানুষ তাকে আদব শিখিয়ে নিজের অনুগত করে নিল একটি ঘোড়া জঙ্গলের প্রাণী ছিল অবাধ্য ছিল পোষ মানা ছিল না মানুষ তাকে আনলো পোষ মানালো তার পিঠে চড়ল গদি বসালো তার লাগাম লাগিয়ে ডানে বাঁয়ে তাকে কল্যাণের পথে কাঙ্ক্ষিত পথে পরিচালিত করার এমন প্রশিক্ষণ দিল যে বিশ্বের সবচেয়ে সে অদ্ভুত বিস্ময়কর একটি কালজয়ী বাহনে রূপান্তরিত হল মানুষের প্রশিক্ষণ পেয়ে মানুষের নবস একটা অবাধ্য ঘোড়া একে প্রশিক্ষণ দিতে হবে আদব শিক্ষা দিতে হবে একে বেআদব যদি বানানো যায় জাহান নামে নিয়ে ছাড়বে আর আদবশীল যদি বানানো যায় জান্নাতে নিয়ে যাবে জান্নাতের পথে সে হাঁটবে আমাদের পৃথিবীতে আল্লাহ তালা দু ধরনের আনন্দ দিয়েছেন আমাদেরকে একটি হল নফসের আনন্দ আরেকটি হল হৃদয়ের আনন্দ কাল বা হৃদয়ের যে আনন্দ এটা হয় আল্লাহরে বাদ দিয়ে কোরআন দিয়ে অহির জ্ঞান দিয়ে আল্লাহর সন্তুষ্টির কাজ দিয়ে কল্পের যে আনন্দ যে আনন্দের সামগ্রী সে অর্জন করে তার মূলধন হল জ্ঞান তার ব্যবসা হলো তিজারত হলো তার আমল আর তার প্রফিট হলো আল্লাহর সন্তুষ্টি জ্ঞানের মূলধনকে কাজে লাগিয়ে ইমানের মূলধনকে কাজে লাগিয়ে প্রচুর আমল ইবাদত করে প্রফিট হিসাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যে দুনিয়া থেকে যেতে পারলো সে সফল কাম হলো জন্যই আল্লাহ তালা সুরা ইউনিসে বলেছেন কুল বেফদুল্লাহ বাবে রহমতিহি ফাবেজা আলীকে ফালিয়াফরাহু হুয়া খৈরুম মিম্মা ইয়াজমাউন বলো আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত পেয়েই কেবলমাত্র তারা যাতে আনন্দ লাভ করে হৃদয় যাতে আনন্দিত হয় পুলকিত হয় স্বাদ পায় মজা অনুভব করে অর্থাৎ ইসলাম এবং কোরআন ফদলুল্লাহ আর রহমতুল্লাহ একটা হলো ইসলাম একটা হলো কোরআন একজন মুসলিমের আনন্দের বিষয় এ দুটো হাফেজা আলী ফালিয়া ফ্রাহ তারা যাতে এ দুটো পেয়েই আনন্দ লাভ করে ইসলামের একটি আমল করতে পেরে প্রচুর আনন্দ লাভ করা যায় লাভ করা উচিত কোরআনের একটি আয়াত পড়ে একটি অক্ষর পড়ে একটি সুরা পড়ে প্রচুর আনন্দ লাভ করা যায় আনন্দ লাভ করা উচিত হৃদয়ের আনন্দ সুর আল ফুরকানে আল্লাহ বলেছেন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما যারা বলে হেরব আমাদের স্ত্রী আমাদের বংশধরদের থেকে এমন সন্তান সন্ততি দান করেন যারা আমাদের নয়ন জোয়ানোর সুখ এনে দেবে এই নয়ন জোয়ানোর সুখ আসলে হৃদয়ের আনন্দ থেকে আসে ওজা আল্লাহ আলিল মোত্তাকিনা ইমামা আমাদেরকে তিনি ইমাম বানান এটা হলো মানুষের অন্তরের আনন্দ কালবের আনন্দ কালবের আনন্দ হয় আল্লাহকে নিয়ে আল্লাহর জিকিরকে নিয়ে আল্লাহর ইবাদতকে নিয়ে আল্লাহ বেজিক্রিল্লাহ তাতুমা ইন্নুল কলুব সুরার রাদের আঠাশ নম্বর আয়তে বলেছেন জেনে রাখো একটি জিনিস দিয়েই অন্তর আনন্দিত হয় সেটি হল জিক্রুল্লাহ আল্লাহর স্মরণ আল্লাহর কাজ আল্লাহর ইবাদত কুলুবের আনন্দ হল চিরস্থায়ী সম্পদের প্রতি আনন্দ আল্লাহর জিকির এক চিরস্থায়ী সম্পদ আল্লাহর ইবাদত চিরস্থায়ী ইবাদত চিরস্থায়ী পূর্ণ কর্মসমূহ তোমার রবের কাছে অনেক উত্তম স্বপ্নবিলাস স্বপ্নবিলাস স্বপ্নাবিলাস হিসেবে এবং প্রতিদান ও পুরস্কারের সামগ্রী হওয়ার দিক থেকেও এই জন্য চিরস্থায়ী সামগ্রীর প্রতি মানুষের হৃদয় আনন্দিত হয় পক্ষান্তরে মানুষের নফস সে আনন্দিত হয় দুনিয়ার ধনশ্বর্য ক্ষণস্থায়ী সুখ শান্তি সম্পদ মর্যাদা এগুলো লাভ করে মানুষের নফস আনন্দিত হয় নফসের এই আনন্দ আমাদের অন্তরের জন্য বিষাক্ত জিনিস নফসের লাগাম ছাড়া আনন্দ আমাদের হৃদয়কে ধ্বংস করে দেয় দুনিয়ার কেউ যদি সারা পৃথিবীর মালিক হয় তবুও তার আনন্দিত হওয়ার কিছু নেই আনন্দিত হওয়ার কিছু যদি থাকে সেটা হলো সারা পৃথিবীর মালিক হয়ে সে সেই পৃথিবী দিয়ে কি করল কি সৎ কাজ করল আল্লাহর জন্য কি কাজ করল যদি সেটা কিছু করতে পারে সেটা হলো আনন্দের বিষয় সালাম আলাইসালাম সারা পৃথিবীর মালিক হয়ে আনন্দিত আনন্দিত হননি আনন্দিত হয়েছেন আল্লাহর ইবাদত দিয়ে এই জন্য আল্লাহ তাকে দুনিয়াও দিয়েছেন তাকে আখিরাত দিয়েছেন আর নমরুদ সেও সারা পৃথিবীর মালিক ছিল ইতিহাস যা বলে সে পৃথিবীর মালিক হয়ে সে ভোগ বিলাসের পিছনে নিজেকে ধাবিত করেছিল ফলে ধ্বংস হয়ে গিয়েছিল দুনিয়ার দশটি টাকা পেয়ে দুনিয়ার একটু ভালো ক্ষেতের ফসল পেয়ে একটু ভালো বেতন পেয়ে খুব খুশিতে আটখান হয়ে যাওয়া নিষেধ আল্লাহ বলেছেন সৌরা আর রাত আয়াত নম্বর ছাব্বিশ ২৬ হু বিল হায়াতির দুনিয়া এরা পার্থিব জীবন পেয়ে আনন্দিত হয়েছে পার্থিব সম্পদ সুখ পেয়ে আনন্দ লাভ করেছে আমার আমাল হায়াতুদ্দুনিয়া ফিল আখিরতি ইল্লা মাতা অথচ আখেরাতের প্রাচুর্যের তুলনায় দুনিয়ার প্রাচুর্য সামান্য সামগ্রী মাত্র দুনিয়া পেয়ে খুশি হওয়া এটি নিষেধ দুনিয়া পেতে হবে পাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু পেয়ে খুব অহংকারী গৌরবান্বিত আনন্দিত হওয়া যাবে না আনন্দিত হব এই দুনিয়া দিয়ে কি করলাম এই টাকা দিয়ে কি সৎ কাজ করলাম আল্লাহর পথে কি ব্যয় করলাম মানব কল্যাণের পথে কতটুকু দিতে পারলাম সেটা আনন্দের বিষয় হবে তার জাতি বলেছিল লা তাফরাহ ফারহিন কারণের বিশাল বৃত্ত বৈভব তার জাতি তাকে বলল সুরাল কাসাস আয়াত নম্বর ছিয়াত্তর ওরে কারণ লা তাফরাহ দুনিয়াতে পেয়েছিস কিন্তু আনন্দিত হোস না বিত্ত বৈভব পেয়ে খুশি করিস না অহংকারী হয়ে যাস নি দুনিয়া পেয়ে যারা আনন্দিত হয় আল্লাহ তাদের পছন্দ করেন না সৌর আলা চৌচল্লিশ নম্বর আয়াতে এই আনন্দকারীদের ধ্বংসের কথা আল্লাহ বলেছেন হাত্তা এজা ফারে হু বেমা উ তু হুম ফাইজা দুনিয়াদাররা দুনিয়ার বৃত্ত বৈভব সহ্য পেয়ে যখন আনন্দ বোধ করলো অহংকারী হয়ে উঠল আনন্দে আর ভেতরে জায়গা হয় না আমি হঠাৎ এমন এক আজাব দিয়ে পাকড়া করলাম এক শাস্তির কুপনলে পড়ে সর্বহারা হয়ে গেল ভাইজা হোম মুবলিসুন নিরাশ হতাশ হায় হায় সব হারালাম এই অবস্থা হয়ে গেল নফস আমাদেরকে নিতে চায় দুনিয়ার ভোগের দিকে প্রবৃত্তির দিকে মাটির দেহ সেদিকে টানে আর হৃদয় আল্লাহর দিকে টানে এই রমাদান মাসে হৃদয়ের টানে আল্লাহমুখী হন আমরা আল্লাহমুখী হই পৃথিবীতে আনন্দের বিষয় হলো এই কোরআন কোরআন কতটি আয়াত মুখস্থ করতে পারলাম আল্লাহ বলেছেন এটার উপর আনন্দ করো এটা চিরস্থায়ী স্বপ্ন সাহাদের বিষয় চিরস্থায়ী পুরস্কার নিয়ে আসবে তোমার জীবনে একটি সিয়াম পালন করতে পারা বিশাল আনন্দের বিষয় রাইয়ান গেটের জন্য রাইয়ান গেট দিয়ে জান্নাতে যাওয়ার টিকিট পাওয়া পাওয়া যাবে একটি রোজা শেষে ইফতার করতে পেরে ছোলা বটের উপরে আনন্দ নয় যে একটি রোজা যে রাখতে পারলাম রাখার পরে আল্লাহ আবার খাবার অনুমতি দিলেন খেলাম না সেটাও আল্লাহর জন্য খাচ্ছে এটাও আল্লাহর জন্য এইটা হলো আনন্দ চিরস্থায়ী আনন্দ নফসকে আদব শিখাতে হবে কোরআন পেয়ে সে যাতে আনন্দ করে আপনি সারা বাংলাদেশের মালিক হলেন সারা পৃথিবীর মালিক হলেন আনন্দের কিছু নেই আপনার চেয়ে একজন রিক্সা চালক অনেক সুখী অনেক সৌভাগ্যবান যদি সে নামাজি হয় কোরআনওয়ালা হয় আল্লাহওয়ালা হয় সে আখেরাতের সম্রাট মারা গেলে কমপক্ষে দশ পৃথিবীর মালিক আর যিনি সারা পৃথিবীর মালিক হয়ে নমরুদ হয়ে গেলেন বেইমান হয়ে গেলেন উনি কপটদক্ষণ্য হয়ে আখেরাতে যাবেন কিছুই নেই আছে শুধু জাহান্নাম চক্ষুর জন্য আদব হলো হারাম দেখবে না সিরিয়ালে নাটক চলছে অবৈধ নারীরা নাচছে আমার চক্ষুকে আমি ট্রেনিং দিলাম দেখব না চক্ষু আমার বেয়াদব হতে পারে না যে চক্ষু অবৈধ নারী দেখছে বেয়াদব চক্ষু আল্লাহর কাছে অশিষ্টাচার অসভ্য অসভ্য চক্ষু এই অসভ্য চক্ষু কখনো জান্নাতে যাবে না এটা অশিষ্ট এর কোনো লজ্জা নেই মনুষ্যত্ব নেই এই জন্য কুল্লিল মিনি নায়াগুদ্দু মিন আবসরিহিম সোরা নৌর আয়াত নম্বর ত্রিশ বলো মুমিন পুরুষদেরকে পুরুষদের সামনে অনেক সিনেমা অনেক নাটক অনেক নাচিয়ে নারীরা অনেক অনেক গায়িকা নায়িকা অনেক কিছু আসতে পারে রাস্তাঘাটে আসতে পারে কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে অফিসে আদালতে আসতে পারে এই দৃষ্টি যে বিশাল পাওয়ারফুল ক্যামেরা হাজার হাজার কম্পিউটারের চেয়েও বড় ক্ষমতা ধর এটাকে যদি এই ছবি তোলার কাজে ব্যবহার করা শুরু হয় তাহলে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ চক্ষুর শ্রেষ্ঠ চাওয়ার আদব হলো চক্ষুকে অবনমিত রাখা এমন ট্রেনিং দেবে যে আর হালাল ছাড়া কোনো হারামের দিকে তাকাবে না আল্লাহ আকবর সালাহদ্দিন আইয়ুবি তার সামনে যখন খ্রিস্টানরা ইউরোপের সুন্দরী নারীদেরকে চালিয়ে দিয়েছিল মুসলিম সেনাবাহিনীকে প্ররোচিত করার জন্য উনি বললেন নজর নিম্নমুখী মাটিমুখী করো ওই সৈনিকরা ছয় মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাসে ছিলেন ছাদও দেখেননি ছাদটা কেমন কমান্ডারের কমান্ড কিভাবে মেনেছিলেন কোরআনিক নির্দেশ যদি এভাবে দুটি চক্ষুকে প্রশিক্ষণ দেয়া যায় তার প্রতিটি দৃষ্টি একটা আবাদত হবে প্রতিটি অবনমিতকরণ একটা আবাদত হবে দৃষ্টি দাও আকাশের দিকে পাহাড় পর্বতের দিকে সাগর নদীর দিকে তরুলতার দিকে মায়ের দিকে নিজের কন্যার দিকে নিজের বোন নিজের স্ত্রী নিজের খালা নিজের যে নারীরা নিজের জন্য আল্লাহ তালা নজর দেয়া নিষ্কলুষ বলে আল্লাহ উক্তি করেছেন কোরআনে যে নারী আল্লাহর হারাম করণের দ্বারা হারামকৃত বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যাকে বৈধ করা হয়নি তাকে তার দিকে দৃষ্টি দেয় একটা দৃষ্টির ব্যবিচার দুটো চক্ষু ব্যবচারী হয় চরিত্রহীন হয় কলুষিত হয় কদর্য হয় বেয়াদব হয় একজন রোজাদারের দুটো চক্ষু বেয়াদব হতে পারে না তাহলে রমদানে কি আদব শিখল সে মাল্লাম ইবাদ্দেবুসার ফালা আদাবাহুল্লাহ সরিয়ে যাকে আদব শিখালো না তার কোনো আদব আর আল্লাহর জগতে নেই সে বেয়াদব লোক আল্লাহ তালা আমাদেরকে বেয়াদব হওয়া থেকে রক্ষা করুন মার্জিত পরিশীলিত কালচার্ড স্মার্ট স্মার্ট তো সেই যে শরীয়র স্মার্টনেসগুলো বুঝে আল্লাহ তালা আমাদেরকে সেভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নফসকে আদব দেওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক আগামী পর্বে আবারও আসবে বিষয়টিতে আজকে এই পর্যন্ত ইতিরেখা টানলাম সুবাহানকাল্লাহমাবহামদিক আসাদু আল্লাহ ইলাহ ইল্লা ইলাইক আলাইকুম ওয়া